সত্যের পথে গান গেই যাব জীবন আছে যতদিন দিনের পথে মোরা লড়েই যাব করব জীবনকে বিলীন সত্যের পথে গান গেই যাব জীবন আছে যতদিন দিনের পথে মোরা লড়েই যাব করব জীবনকে বিলীন পারবে না কেউ ফিরাতে মোদের পারবে না কেউ ফিরাতে মোদের পারবে না কেউ ফিরাতে মোদের আমরা যে হব খালি সত্যের পথে গান গেয়ে যাব জীবন আছে যতদিন দিনের পথে মোরা লড়েই যাবো করব জীবনকে বিলি সত্যের পথে গান গেয়ে যাব ইসলাম কায়েম করব মোরা মোদের এই বাংলাদেশে সবাই তো মানিবে হুকুম খোদার চলবে স্বাধীন বেশে ইসলাম কায়েম করবো সবাই তো মানিবে হুকুম খোদার চলবে স্বাধীন দেশে ইসলাম কায়েম করব মোরা মোদের এই বাংলাদেশে সবাই তো মানিবে হুকুম খোদার চলবে স্বাধীন দেশে তাই তো বলি সবাই এসো তাই তো বলি সবাই এসো তাই তো বলি সবাই এসো মোরা বলি আল্লাহ কারি সত্যের পথে গান গেই যাব জীবন আছে যতদিন দিনের পথে মোরা লড়েই যাব করব জীবনকে বিলীন সত্যের পথে গান গেই যাব মোদের নবীকে গালি দিলে থাকতে দেব না তাকে এই ধরাতে জুতার মালা তার গলায় দিয়ে ঘুরাবো তাকে মোরা অলি গলিতে মোদের নবীকে গালি দিলে থাকতে দেব না তাকে এই ধরাতে জুতার মালা তার গলায় জানাব তাকে মোরা হলি গলিতে ওদের নবীকে গালি দিলে থাকতে দেব না তাকে এই ধরাতে জুতার মালা তার গলায় দিয়ে ঘুরাবো তাকে মোরা হলি গলিতে নবীজি মোদের মাথার মুকুট নবীজি মোদের মোদের দিন সত্যের পথে গান গেই যাব জীবন আছে যতদিন দিনের পথে মোরা লড়েই যাব করব জীবনকে বিলি সত্যের পথে গান গেই যাব জীবন আছে যতদিন দিনের পথে মোরা লড়েই যাব করব জীবনকে বিলীন পারবে না কে ফিরাতে মোদে পারবে না কে ফিরাতে মোদে আমরা যে হব খালি সত্যের পথে গান গেই যাব জীবন আছে যতদিন দিনের পথে মোরা লড়েই যাব করব জীবনকে বিলীন সত্যের পথে গান গেই যাব জীবন আছে যতদিন দিনের পথে মোরা লড়েই যাব করব জীবনকে বিলীন সত্যের পথে গান গেই যাব জীবন আছে যতদিন দিনের পথে মোরা লড়েই যাব করব জীবনকে বিলীন সত্যের পথে গান গেই যাব